السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد মহান আল্লাহ সুবাহানুয়াতালা শুক্রিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসলামের জন্যে প্রিয় দর্শক আমরা সোনালি শিশু অনুষ্ঠানে গত পর্বেও আলোচনা করেছিলাম যে আমাদের যে সকল কন্যা সন্তানরা আছে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন থাকবে কন্যা সন্তানদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে তার ব্যাপারে আমরা তিনটি মূলনীতি কোরআন এবং সন্না থেকে গ্রহণ করেছি প্রথমত হচ্ছে তাদেরকে অপছন্দ না করার থেকে ভালোবাসা তাদেরকে অতিরিক্ত পরিমাণে তাদেরকে তাদের টেক কেয়ার করা কারণ তারাই হচ্ছে মূলত পরবর্তী সভ্যতার বেনির্মাতা তারাই হচ্ছে আত্মবিশ্বাসী এবং সিংহ পুরুষদেরকে তৈরিকারী তারাই হচ্ছে পরবর্তী গোল্ডেন জেনারেশন অথবা সোনালী প্রজন্মকে যারা তৈরি করবে যারা তৈরি করেছে অতীতে তারাই হচ্ছে সত্যিকারের সভ্যতার বিনির্মাতা সভ্যতার বিনির্মাতা মায়েরাই তারা অতএব সভ্যতার বিনির্মাতা অথবা সোনালী ভবিষ্যৎ তৈরির যে কারিগর যেই মায়েরা সেই মায়েরা যেহেতু সেখান থেকেই তৈরি হয় এরাই যেহেতু সেই মায়েরা অতএব তাদেরকে আমাদের অবশ্যই অবশ্যই তাদেরকে অপছন্দ করা চলবে না দু নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করেছি গতকাল সেটি হচ্ছে যে এই এই যে ছেলে শিশু এবং মেয়ে শিশু এই দুজনের মাঝে কোনো তারতম্য তৈরি করা যাবে না তাদেরকে সুযোগ সুবিধা ইত্যাদির ক্ষেত্রে কোনো ভারসাম্য রক্ষা করতে হবে এখানে বৈষম্য রক্ষা করা বৈষম্য তৈরি করা যাবে না বিশেষ করে আমরা তাদের শিক্ষা দীক্ষা তাদেরকে পুরস্কার উপঢৌকন দেয়া তাদেরকে আদর আপ্যায়ন করা তাদেরকে সভ্যতা সংস্কৃতি ইত্যাদি শিক্ষা দেয়া ইত্যাদির ক্ষেত্রে মৃত্যুর পরে সম্পত্তিগুলো বাবা মা রেখে যাওয়া বা অন্যদের রেখে যাওয়া সম্পত্তির ক্ষেত্রে সেখানে ভাগ বাটোর একটি ভিন্ন বিষয় রয়েছে কিন্তু সেটা একটা ভিন্ন আলোচনা সেটা আমাদের এখানকার আলোচনা নয় কিন্তু শুধুমাত্র সাইড নোটে আমরা কথা বলে যাই সেখানে আল্লাহ আলা যেই দৃষ্টিভঙ্গি যেই পলিসি দিয়েছেন সে পলিসিতে নারীদেরকে মূলত প্রাধান্য দেয়া হয়েছে আমরা তৃতীয়ত যে বিষয়টি আজকে আলোচনা করব তৃতীয় মূলনীতি তা হচ্ছে কোনো একজন কন্যা শিশুকে তাকে লালন পালন করা এবং তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করা এবং তাকে লালন পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করা এবং তাকে উত্তম পাত্রে তাকে পাত্রস্থ করা অর্থাৎ তাকে বিয়ে সাজি দেয়া এগুলোর জন্য মহান আল্লাহ সুবহানের পক্ষ থেকে বিশাল বড় পুরস্কারের ঘোষণা এসেছে আমরা জানি যে কোনো একজন ব্যক্তি যদি তার কন্যা সন্তানদেরকে অথবা তার ছোট মন্দিরকে অথবা তার অধীনে রয়েছে এরকম কোনো এরকম কোনো এরকম কোনো মেয়েদেরকে কন্যাদেরকে নারীদেরকে তিনি যদি তাদেরকে উত্তমভাবে শিক্ষা প্রদান করেন তাদের প্রতি অনুগ্রহ করেন তাদের প্রতি ভালো দৃষ্টি দান করেন এবং তাদেরকে যদি তিনি ধৈর্য ধরে তিনি তাদেরকে বড় হওয়া পর্যন্ত উত্তম তালিম তারিবিয়া তাকে প্রদান করেন উত্তম তাহদিব তামাদ্দুন তাকে প্রদান করেন উত্তমভাবে তাকে আদব শিক্ষা দেন উত্তমভাবে তাকে মানুষ হিসাবে এবং তাদবিরুল মানজেল তার পরিবার কিভাবে রক্ষা রক্ষা করবে ইত্যাদি তার তার সন্তানদেরকে তারবিয়াতুল আতফাল ইত্যাদি তাকে শিক্ষা প্রদান করেন এবং তার পরবর্তী তাকে ভালো মানুষের কাছে তাকে একটু বিয়ে সাদী দিয়ে দেন তাহলে আল্লাহ সুবহানের পক্ষ থেকে তার জন্য কি পুরস্কার রয়েছে রাসুল্লাহাম বলেছেন ইমাম মুসলিম রাহিমুল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন আনাস রদি আল্লাহ তালাহ থেকে তিনি বলেছেন মান আলা যিনি যিনি পড়াশোনা খাবার দাবার এবং লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তাইনে তার দু কন্যা সন্তানের তার দু কন্যা সন্তানের উত্তম লালন পালন করে থাকেন তাহলে হাত্তা তাবলুগা যতক্ষণ পর্যন্ত তারা বালেগা পরিণত বয়সকে বয়সে পরিণত না হয় যতক্ষণ পর্যন্ত তারা তারা সাবালিকা না হয় যা আয়াউমাল কেয়ামতে আনা ওয়াহা ওহুয়া কাহা তাইনে কেয়ামতের দিন আমি এবং সে এই ব্যক্তি যে তার দু কন্যা সন্তানকে এভাবে লালন পালন করছে দুজন আমরা কেয়ামতে দিন এরকম থাকবো এরকম মনে হচ্ছে রসলাম তার এই দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন যে আমরা দুজন সমান্তরালে কেয়ামতের দিন থাকব মর্যাদায় সম্মানে এবং সুযোগ সুবিধায় আসে আমার কাছাকাছি আমার কাছেই সে থাকবে কেয়ামতের দিন রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম এতটা মর্যাদার কথা বলেছেন একজন একজন কন্যা শিশু সম্পর্কে অতএব এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কন্যা শিশুদেরকে এভাবে লালন পালন করে এতটা মর্যাদার অধিকারী হওয়া এবং বখারি এবং মুসলিম এবং তিরমিজি এরা প্রত্যেকে আয়সারদি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে আয়সারদি আল্লাহ তালা বলেছেন যে এক একবার একজন নারী আমার এই হাদিসটা আমরা আগেও বলেছি আমার কাছে আসলো এবং তার সাথে তার দুটো কন্যা সন্তান ছিল তখন তারা এসে আমার কাছে কিছু চাইলো আমার কাছে খুব কিছু ছিল না আমি আমার কাছে একটা খেজুর ছিল আমি তখন কি করলাম তাকে সেই খেজুরটি প্রদান করলাম তখন সে এই খেজুরটিকে ভাগ করে দুটো ভাগ করলো এক ভাগ তার একটি কন্যা সন্তানকে দিল অন্য ভাগ অন্য একটি কন্যা সন্তানকে দিল এবং সে নিজে এখান থেকে কিছুই খেল না তারপর সে চলে গেল রাসুলাম আসলেন আমি তখন রাসুলকে এই ঘটনাটি বর্ণনা করলাম তখন রাসুলাম বললেন মান উবতিলি মিনহাদিহিল বিষয় ইন কেউ কাউকে যদি এরকম কন্যা সন্তান দিয়ে আল্লাহ সুবহানুয়া পরীক্ষায় ফেলেন তারপরে ফাহসানা না সে তাদের প্রতি এহসান করে তাদের প্রতি উত্তম আচরণ করে কন্যা লাহুন্না সিত্রান কন্যা লাহু সিত্রান মিনান্নার তখন এরা এই কন্যারা তাদের জন্য জাহান্নাম থেকে জাহান্নাম এ থেকে তাদেরকে মুক্তির একটা কারণ হবে জাহান্নামের একটা বাধা হয়ে তারা দাঁড়াবে অর্থাৎ এরা এই কন্যা সন্তানদের কারণে তারা জাহান্নামে যাবে না জাহান্নামের একটা বাধা হয়ে কন্যা সন্তানরা তাদের জন্য কেয়ামতের দিন উত্থিত হবে হান আল্লাহ হামদি কন্যা সন্তানদেরকে এই জন্য প্রিয়দর্শক বলছি যে তাদেরকে কোনোভাবে অপছন্দ করা যাবে তাদেরকে বেশি ভালোবাসতে হবে আদর দিতে হবে তাদেরকে অনেক বেশি শিক্ষা দীক্ষা মমতা ভালোবাসা ইত্যাদি প্রদান করতে হবে ইমাম মুসলিম রাহেমুল্লাহ তিনি বলেছেন ইন্নআল্লাহ কদ আউজাবাল জান্নাত আউ আতাকাহ বিহা এই হাদিসের ইমাম মুসলিম অতিরিক্ত বলেছেন যে বলেছেন যে এই কন্যা সন্তানদের কারণে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন এবং জাহান্নাম থেকে তাকে আল্লাহ সুফহানুমাতালা মুক্ত করে দেবেন সুবাহানুল্লাহ হামদি ইমাম আবু দাউদ ইমাম তিরমেজি আবু সাইদ আল খুদরদি আল্লাহ তানা থেকে বর্ণনা করেছেন আমরা শুধুমাত্র কন্যা সন্তানের কথা বলছি কিন্তু রসুলাম এই পরিধিকে আরো বিস্তৃত করেছেন আরো ব্যাপক করেছেন তিনি বলেছেন আলাহু কারো যদি দুটো কন্যা সন্তান থাকে তিনটি কন্যা সন্তান থাকে অথবা তার তিনটি বোন থাকে ছোট বোন বড় বোন কার যদি দুটো কন্যা সন্তান থাকে অথবা দুটো বোন থাকে এদেরকে সে উত্তমভাবে লালন পালন করলো তাদের প্রতি এহসান প্রদর্শন করলো এবং তাদের ব্যাপারে মহান আল্লাহ সুফানুয়াতালকে ভয় করলো যে তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করা হচ্ছে না তাহলে এই কারণে ফালাহুল জান্নাহ এই ব্যক্তি জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ অথবা আপনি শুধু আপনার কন্যাদের কথা বলছেন কেন আপনার বোনরাও যদি এমন হয় যে আপনার বাবা মারা গিয়েছেন you are the big brother আপনি এল্ডেস্ট ব্রাদার রাসুসালাম বলেছেন যে যে বড় ভাই আল আখ আল কাবির বিমান জালাতিল আব যে বড় ভাই হচ্ছে বাবার স্থানে বাবার দায়িত্ব বড় ভাইকে পালন করতে হবে অতএব সেই ক্ষেত্রে তিনি এই ক্ষেত্রে তিনি দায়িত্বটি পালন করার কারণে আল্লাহ সুফানুয়াতালা তাকে জান্নাত প্রদান করবেন এইভাবে রাসুল্লাহ সাল আলী ইসলাম অন্য জায়গায় বলেছেন ইমাম আহমেদ হাম্বল তিনি হাদিসটি বর্ণনা করেছেন রসলাম বলেছেন মান কান আতলাহু সালাসু বানাতিন কারো যদি তিনটি কন্যা সন্তান থাকে ফাসবার আলাইহিন্না তিনি তাদেরকে ধৈর্য ধারণ করে তিনি তাদেরকে লালন পালন করে যাচ্ছেন না তিনি তাদেরকে ঠিক খাবার দিচ্ছেন ওয়া সাকাহুন্না ঠিক পরিমাণ খাদ্য পানীয় দিচ্ছেন ওয়া কাসাহুন্না তাদেরকে জামা কাপড় দিচ্ছেন মিন জিদ্দাতিহি তার সামর্থ্য অনুসারে তার সামর্থ্য অনুসারে তিনি তাকে দিচ্ছেন কুন্না লাহু হিজাব কেয়ামা কেয়ামতের দিন এই কন্যা সন্তানরা তার জন্য জাহান্নামের থেকে একটা বাধা জাহান্নাম এর জন্য একটা প্রতিবন্ধকতা তারা হয়ে যাবে অর্থাৎ জাহান্নামী ব্যক্তি যাবে না একটা প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় দেয়াল এর পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে এই কন্যা সন্তানরা তাদের জন্য যাতে এই বাবারা কোনোদিন জাহান্নামে না যেতে হয় আমরা এর আগে আলোচনা করেছিলাম যে কন্যা সন্তানদের কে উত্তমভাবে লালন পালন করতে হবে কারণ তারাই হচ্ছে ভবিষ্যৎ অথবা ভবিষ্যতের নির্মাতা তারাই তারাই ভবিষ্যতের সমাজকে তারা তারা নির্ধারণ করবে তারাই সেই সিংহ পুরুষদেরকে তারা তৈরি করবে যেই সিংহ পুরুষরা ইসলামের ঝান্ডা নিয়ে সারা পৃথিবীতে চষে বেড়াবে যারা সমাজকে বিনির্মাণ করবে সমাজকে যারা প্রতিষ্ঠিত করবে সমাজে যারা অন্যায় অত্যাচার সমাজ থেকে দুর্বৃত করবে সমাজে তারা ন্যায় প্রতিষ্ঠা করবে সমাজে তারা কল্যাণ করবে সমাজে তারা কল্যাণময় সমাজ তারা তৈরি করবে এই রকম এবং তারা হচ্ছে অতি নিকটেই এই কন্যা সন্তানরাই তারা ইতিহাস তৈরিকারী তারাই ইতিহাস তৈরি করবে অর্থাৎ তারা ওই সকল প্রজন্ম তৈরি করবে যারা ইতিহাস নির্মাণ করবে ইতিহাস বিনির্মাণকারী অতএব সভ্যতার বিনির্মাতা সোনালী পুরুষদের বিনির্মাতা সোনালী পুরুষদের তৈরিকারী এই এই কন্যা সন্তানদেরকে যদি আপনি উত্তমভাবে প্রতিপালন না করেন তাহলে কীভাবে আপনি উত্তম গোল্ডেন জেনারেশন কীভাবে আপনি লক্ষ্য আপনি কীভাবে প্রত্যাশা করতে পারেন এই জন্য আমরা সোনালী শিশুদের যদি পেতে চাই তাহলে এই কন্যা সন্তানদেরকে সোনালী মা হিসেবে গঠন গঠন করতে হবে এটি আমাদের দায়িত্ব প্রিয় দর্শক আমরা কন্যা শিশুদের বিষয়ে আলোচনা এখানে শেষ করলাম এখন আমরা যে বিষয়ে দ্বিতীয় বিষয়ে আমরা বলেছিলাম যে দুই দুর্বল সৃষ্টির ব্যাপারে আল্লাহ সুফানত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ রসুল আমাদেরকে তিনি তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন তোমাদের দ্বিতীয় হচ্ছে ইয়াতিম যাদের বাবা মারা গিয়েছে অথবা বাবা মা মারা গিয়েছে এই যে ইয়াতিম রাসুল্লাহ সাল্লাহ হোসেন বলেছেন একজন ব্যক্তি আসলে ইয়াতিম ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সে বা আলেগ না হয় বা আলেগ বা বালেগা বালেগ এবং বালেগা হওয়ার পরে তারপরে সে ইয়াতিম থাকে না এবং আবু হানিফ রহমুল্লাহ তার মোসনাদে হাদিসটি বর্ণনা করেছেন আনাসরদি আল্লাহ তাল থেকে রসুলাম বলেছেন লাইউতমা বাদা হুলমিন যে হুলম অর্থাৎ একজন এহতেলামের পর একজন একজন বালেগ হওয়ার পর সে আর সে আর ইয়াতিম থাকে না যাই হোক ইয়াতিমের ব্যাপারে আমরা কন্যা শিশুদের ব্যাপারে আমরা যেরকম তিনটি মূলনীতির বিষয়ে আলোচনা করেছি এখানেও তিনটি মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব সেই তিনটি মূলনীতির আলোকে আমরা বলবো যে ইয়াতিমদের প্রতি আমাদের দায়িত্ব কি ইয়াতিমদেরকে লালন পালন করা তাদেরকে প্রতিপালন করা আমাদের দায়িত্ব কি ইয়াতিম বলতে আমরা আগে বলেছি যে যাদের পিতামাতা অথবা পিতা মারা গিয়েছে তাদেরকে ইয়াতিম বলা হয় আমরা এখানে কয়েকটি হাদিস বর্ণনা করব এবং এই কয়েকটি হাদিস এবং রাসুসালাম সাহবাই কামরাদি আল্লাহ তালাম তাদের কিছু জীবনের ঘটনা বর্ণনা করব যার উপর ভিত্তি করে আমরা দেখব যে ইয়াতিমদেরকে লালন পালনের গুরুত্ব ইসলাম কিভাবে দিয়েছে এবং ইয়াতিমদের যারা তাদের বাবাকে হারিয়েছে বিশেষ করে বাবাকে হারিয়েছে তাদের তাদের তাদের পরিণত বয়সে পৌঁছার পূর্বে এই সকল ব্যক্তিদের ব্যাপারে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম কি বলেছেন রাসুলাম ইম বখার রহমুল্লাহ আদিষ্টি বর্ণনা করেছেন সাহল রদি আল্লাহ আনহ থেকে তিনি বলেছেন রাসুলাম বলেছেন আনা ওয়াকা ফিলুল ইয়তিমি ফিল জান্নাতি হা কাদা আমি এবং ইয়াতিম এর অভিভাবক ইয়াতিমকে রক্ষণাবেক্ষণ করে তাকে লালন পালন করে তার এবং আমি জান্নাতে কাহাতাইন এই দুটো আঙ্গুল রসুলাম তার এই এই আঙ্গুল এবং এই মধ্য আঙ্গুল তার শাহাদ আঙ্গুলি এবং মধ্য আঙ্গুলি এই দুটোকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এইভাবে দেখিয়ে বলেন ওয়াফার রাজা বাইন একটু হালকা দিয়ে বললেন এইরকম থাকবে অর্থাৎ রাসুসলাম এবং ওই ব্যক্তি তারা দুজন জান্নাতে একেবারেই কাছাকাছি থাকবে এতটা মর্যাদা আল্লাহ সুবাহানুয়াতালা একজন ইয়াতিম এর অভিভাবককে প্রদান করবেন ইমাম বাই হাকির রহমুল্লাহ ওমর আদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন রাসুসলাম বলেছেন আহাবুল বুয়ু আই হাব্বু বুয়ু তিকুম ইরাল্লাহি বাইতুন ফিহি ইয়াতিমুন মোকার তোমাদের বাড়িঘরগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাড়ি হচ্ছে ঘর হচ্ছে সেটি যেখানে একজন ইয়াতিম আছে কিন্তু সম্মানিত সেই ইয়াতিমকে সম্মান করা হচ্ছে তাকে মর্যাদা দেওয়া হচ্ছে তাকে একরাম করা হচ্ছে তার লালন পালনের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কোনো ধরনের ভ্রুক্ষেপ করা হচ্ছে না মানে সেখানে কোনো কোনো তার প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে না বরং তাকে উত্তমভাবে তাকে লালন পালন করা হচ্ছে তাকে সম্মান প্রদর্শন করা হচ্ছে এটি হচ্ছে আল্লাহর কাছে the best of the houses in the sight of Allah সুবহান is the house where there is a ইয়াতিম who is being hospitalised who is being respected তার কেয়ার টেক কেয়ারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের অন্যথা করা হচ্ছে না অন্যদিকে ইমাম ইবনে মাহাজ রাহমুল্লাহ আবু রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন খাইরু বৈতিন ফি আল মুসলিমিন বাইতুন ফি ইয়তিমুন মুসলমানদের সবচেয়ে সেরা বাড়ি হচ্ছে সেটি যেখানে একজন ইয়াতিম আছে ইউহসানু ইলাইহি তার প্রতি এহসান করা হয় এমন একটি বাড়ি যার যেখানে একজন ইয়াতিম আছে সেখানে ইয়াতিমকে তার প্রতি এহসান করা হয় তার প্রতি সদয় থাকা হয় আর ওয়াসার তিন ফিল মুসলিমিন এমন সবচেয়ে খারাপ বাড়ি মুসলমানদের সমাজে সবচেয়ে খারাপ বাড়ি সেটি যেখানে একজন ইয়তিম আছে এবং তার প্রতি খারাপ আচরণ করা হয় আনা বা কাফিল ইয়তিম ফিল জান্নাতিকে হাতাইনি তারপর বলেন আমি এবং ইয়াতিমকে যে রক্ষণাবেক্ষণ করে তার জান্নাতের দুজনের অবস্থা হবে এরকম এরপর রাসুলাম দুটো আঙ্গুল দেখান এবং আঙ্গুলের মধ্যখানে ফাঁক রেখে তিনি বলেন যে এরকম অর্থাৎ কাছাকাছি থাকবো আমরা দুজনে জান্নাতে অতএব আমরা আমাদের দায়িত্ব হচ্ছে ইয়াতিমদেরকে তাদেরকে লক্ষ্য করা ইয়াতিমদেরকে আমরা আরও কি করবো সে বিষয়ে আমরা পরে আলোচনা করছি তাহলে প্রথম যে মূলনীতিটি আমরা আলোচনা করছি মূলনীতিটি হচ্ছে কেউ ইয়াতিমের রক্ষণাবেক্ষণ করা তারা লালন পালন করা তাকে শিক্ষা দীক্ষা দেয়া তার সন্তুষ্টির জন্য তাকে সন্তুষ্ট রাখে এর জন্য যদি কেউ কাজ করে তাহলে তার মর্যাদা কি মহান আল্লাহ সুফাহান্তর কাছে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে এরকম এবং এই জন্যে আমরা যদি আমাদের কখনো কখনো কিন্তু আমাদের অন্তর্গুরু খুবই কঠিন হয়ে যায় আল্লাহ সুফাহান্ত বলেছেন সুম্মা কাসাদ কুরুবুকুম মিম্বা আদি তারপর তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় এই যে অন্তরগুলো কঠিন হয়ে যাওয়া অন্ত অন্তর কঠিন অন্তরে কাঠিন্যতা যদি আমাদেরকে দূর করতে হয় তাহলে কখনো কখনো আমাদের দায়িত্ব হয় যে আমরা এই ইয়াতিম যারা তাদের মাথায় একটু হাত বলিয়া দেয়া ইয়াতিমদেরকে দেখতে যাওয়া তাহলে আমার মনে পড়ে যাবে আমার স্মরণে পড়বে যে আল্লাহ আমার প্রতি কত অনুগ্রহ করেছেন এই যে শিশুটি শিশুটির বাবা নাই তার মা নাই শিশুটির বাবা নাই তাকে দেখাশোনা করার মতো ওইরকম লোক নেই তাকে আদর করার মতো লোকের এখন অভাব রয়েছে তখন আমাদের আল্লাহর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন সে নেয়ামতের সুক্রিয়া আমরা তখন আল্লাহর অনেক বেশি আদায় করব যাই হোক রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলেছেন হজরত আবুদ্দার রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন এক ব্যক্তি রাসুলের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ আমার অন্তরটি খুবই কঠিন হয়ে গেছে হৃদয়টি একেবারেই গলে না আমার মনে কান্না আসে না আমার মন খুবই পাষাণের মতো হয়ে গেছে রাসুলাম তখন বলেন আত হিব্বু ইয়ালিনা কালবুক তুমি কি চাও যে তোমার অন্তরটি মল তোমার অন্তরটি নরম হয়ে যাক কোমল হয়ে যাক ওয়াতুদ্রিক হায়াজাতেক এবং তুমি বুঝতে পারো যে তোমার প্রয়োজন কি এরহাম আল ইয়াতিম তুমি ইয়াতিম এর প্রতি অনুগ্রহ করো ওয়ানসাহ ইয়াসাহু তার মাথায় তুমি হাত বুলিয়ে দাও ওয়াত ইমহু মিন তো আমিক তোমার খাবার থেকে তাকে খাবার দাও ইয়ালিন কলবুক তাহলে তোমার অন্তরটি কি হবে তখন তোমার যে অন্তরটি তোমার মনটি তখন নরম হবে কোমল হবে অতদ্রিক হাজাতাক এবং তখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রয়োজন কতটুকু এখন তুমি মনে করো যে তোমার আরও চাই আরও চাই আরও চাই যখন তুমি ইয়াতিমকে দেখবে তখন তুমি মনে করবে বুঝবে যে না আসলে তোমার প্রয়োজন আর বেশি নেই তুমি তোমার আল্লাহর যে অনুগ্রহ যে আমত তোমাকে দিয়েছে এটি ঢের অনেক অনেক বেশি তখন তুমি তোমার নিজকে তুমি তোমার নিজকে মেজার মূল্যায়ন করতে পারবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে অতএব আমরা এখানে দেখি যে ইয়াতিমদেরকে আদর করা তাদের মাথায় হাত বুলিয়ে দেয়া তাদেরকে টেক কেয়ার করা ইত্যাদির অনেক মর্যাদা রয়েছে মহান আল্লাহ সুবহানের কাছে আমাদের অন্তরগুলোকে কোমল করার জন্য এর একটি বিশাল বড় প্রভাব রয়েছে আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসলাম সে সকল শিশু সাহাবিদেরকে তিনি কতটা আদর করতেন তিনি তাদের প্রতি তাদের প্রতি মমতা দেখাতেন প্রেম দেখাতেন ভালোবাসা দেখাতেন তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন যাদের বাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এখানে আমরা এর মাধ্যমে তারা ইয়াতিম হয়ে গেছে আমরা দেখি আসমা বিনতে ওমায় সদি আল্লাহ তালাহা তিনি বলেন লাম্মা উসিবা জাফর ও আসহাবু যখন ব্যাটল অফ মুতা মুতার যুদ্ধে জাফর আদি আল্লাহ তালাহু এবং এবং তার সাথীরা সেখানে আমরা জানি জায়দেবনে হার হারে সারদ রাদি আল্লাহ তালান এবং সেখানে আবদুল্লাহ এবরে রাওয়াহা এরকম অনেকে সেখানে সাহায্য বরণ করেছেন সেই যুদ্ধে যখন তারা সাহায্য বরণ করেন দাখল তো আলা রাসুল ইল্লাহি সাল্লাম আমি রাসুলের কাছে গেলাম ওকাদ দুবেগত ওকাদ দাবাক তো আর আমি রাসুলামের জন্য কিছু খাবার নিয়ে গেলাম আমি তার জন্য কিছু রুটি বানিয়ে নিয়ে গেলাম এবং রাসুল্লাহ সাল্লামের কাছে যখন আমি গেলাম আমি সেখানে বিভিন্ন সুন্দর করে পাত্রে সাজিয়ে আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে সেগুলো নিয়ে গেলাম রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম রসুল তখন রাসুল বলেন বললেন এই তিনি বি বানি জাফর তোমরা জাফরের সন্তানদেরকে আমার কাছে নিয়ে আসো জাফর ইবনে আবি তালেব যিনি সেখানে যুদ্ধের ময়দানে তিনি ছিলেন এবং যুদ্ধের ময়দানে ব্যাটল অফ বল ব্যাটল অফ মুতাদে তিনি মুতার যুদ্ধে তিনি শাহাদ হয়েছে শাহাদ বরণ করেছেন কওয়ালাত তখন তিনি বললেন ফা আতাই তুহু বিহিম আমি রাসুলের কাছে তাদেরকে নিয়ে আসলাম ফ্যাশাম মাহুম রাসুল এবার তাদের গায়ে এভাবে মনে হচ্ছে তিনি একটু গ্রান নিচ্ছেন তাদের গায়ে এসে তিনি তার নাক লাগালেন অর্থাৎ তিনি একটু স্পর্শ করলেন তাদেরকে একটু আদর করলেন ওয়াজারাফাত আইনা রসলামের দু চোখ গে বে বে এবার পানি পড়ছে তিনি কান্না করছেন অঝোর ধারায় ফাকুল তো আমি তাকে বললাম ইয়া রাসুল্লাহ আল্লাহ রাসুল বি আবি আন্ত উম্মি আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক মাইয়াব কি ইউব কি কেন আপনি কান্না করছেন আবালাগা কান জাফর ও আসহাবিহি সেই জাফর এবং তার সাজিদের ব্যাপারে কি কোনো দুঃসংবাদ আপনার কাছে এসেছে তাদের কি কোনো দুর্ঘটনা ঘটেছে কল আর তখন বলেন নাম উসইবু হাজ আলিয়াউম আজ তারা শাহাদত বরণ করেছেন আজ তারা নিহত হয়েছেন যুদ্ধের ময়দানে তারা শাহাদ বরণ করেছেন প্রিয় দর্শক এখানে দেখুন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এদেরকে তাদেরকে নিয়ে আসলেন তাদেরকে তিনি কাছে বসালেন তাদেরকে তিনি আদর চুম্বন করছেন তাদের গায়ের সাথে তার নাক লাগিয়ে তিনি তাদেরকে আদর দেখাচ্ছেন ভালোবাসা দেখাচ্ছেন তাদের জন্য খাবার রাসুল জন্য খাবার নিয়ে আসা হয়েছে সেই খাবার তিনি তাদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেবেন তাদের জন্য তিনি কান্না করছেন ইয়াতিমদের মাথায় তিনি হাত বুলিয়ে দিচ্ছেন এই বিষয়গুলো যদি আমরা পরবর্তীতে আলোচনা করব এই হচ্ছে প্রিয় দর্শক ইয়াতিমদের মাথায় হাত বুলিয়ে দেয়া তাদেরকে একটু আদর করা তাদেরকে পাশে বসানো তাদের কাছে বসানো তাদেরকে খাওয়ানো তাদের জন্য ব্যয় করা তাদের জন্য উদ্বিগ্ন থাকা তাদের কাছে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া তাদের খোঁজখবর খবর নেয়া তাদেরকে কখনো বাসায় ডেকে নিয়ে এসে তাদেরকে একটু আদর আপ্যায়ন করা তাদের খোঁজ খবর রাখা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো এর বিনিময়ে মহান আল্লাহ সুবহানতার কাছে কি রসুলাম বলেছেন যে আনা ওয়াকাফিল ইয়তিম কাহাতাইন জান্নাতে আমি এবং ইয়তিমের অভিভাবক এই ভাবে থাকবো সেখানে তিনি জানাতে কাছাকাছি থাকার কথা তিনি ইঙ্গিত করেছেন তো আমরা এই জন্য ইয়াতিমদেরকে দেখতে যাওয়া তাদের জন্য সহযোগিতা সহানুভূতি এহসান করার জন্য প্রত্যেককে অনুরোধ করে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাল আগামী পর্বে ইয়াতিমদের প্রতি আমাদের দায়িত্বর যে আরও দুটো মূলনীতি আছে সেই মূলনীতি নিয়ে আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হাজামা আইন্দি ওলা আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত